المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছেও দূরে দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের রয়েছে একজন মহান স্রষ্টা যিনি আমাদের রেজিকদাতা যিনি আমাদের প্রতিপালনকারী যিনি আমাদের একমাত্র সত্য মাহবুদ আমরা কি সেই সত্য মাহবুদ মহান আল্লাহ সুবাহান হুয়া তালার সত্তাগতভাবে অবস্থান সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান রাখি আমরা কি আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবাহান তালা কোথায় রয়েছেন সে সম্পর্কে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ বিশ্বাস লালন করছি নাকি ভিন্ন কিছু জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের মাঝে অনেকেই মনে করি যে আমাদের মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবাহান হওয়া তালা সর্বত্র বিরাজমান সত্যিই কি তিনি সর্বত্র বিরাজমান আমাদের মধ্যে অনেকেই মনে করি যে আল্লাহ সুবাহান তালা সকল মাখলুকাতের মাঝে লুকায়িত রয়েছেন সত্যিই কি তিনি সকল মাখলুকাতের মাঝে লুকায়িত রয়েছেন আবার অনেকে মনে করি যে আল্লাহ সুবাহান হুয়া তালা রয়েছেন প্রত্যেক ইমানদারের অন্তরের মাঝে প্রত্যেক ইমানদারের অন্তরই হচ্ছে আল্লাহর আরশ আর সেই আরশের মাঝেই আল্লাহ সুবাহান হুয়া তালা লুকায়িত সত্যিই কি বিষয়টি এমন কোরআন এবং সহিসন্না এ সম্পর্কে আসলে আমাদের কি শিক্ষা দেয় কোরআন এবং সহিসন্না আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা জানব আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবাহান হুয়া তালা সত্তাগতভাবে সত্যিকার অর্থে কোথায় অবস্থান করতেছেন কোরআন এবং সহিসুন্না এ সম্পর্কে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় কি বলছে কোরআন এবং সহিসুন্না আল্লাহ সুবাহান তালার সত্তাগতভাবে অবস্থান সম্পর্কে পূর্ববর্তী নেককারগান সালাফুস সালেহগণ আসলে কি বিশ্বাস করতেন যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কোরআনুল কারিমের অসংখ্য আয়াতে কারিমা রয়েছে যা আমাদেরকে আল্লাহ সুবাহান হওয়া তালার সত্তাগতভাবে অবস্থান সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছে যেমন কোরআনুল কারিমের একাধিক সুরার মাঝে সাতটি আয়াতে কারিমা বর্ণিত হয়েছে যে আয়াতে কারিমার ভিতরে সরাসরি আল্লাহ সুবাহান হতালা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ সুবাহান তিনি আরসের উপরে সমুন্নত যেমনটি সুরা তহার বিতারে সরাসরি আল্লাহ তালা বলতেছেন আর রহমান ও আলাল আরশিস্তাওয়া যে রহমান তিনি আরসের উপরে সমুন্নত ঠিক একইভাবে আরও ছয়টি আয়াতি কারিমার ভিতরে আল্লাহ সুবাহান হুয়া তালা বলতেছেন সোম্মাস্তাওয়া আলাল আর্শ যে অতপর তিনি আল্লাহ সুবাহান তালা আরসের উপরে সমুন্নত হলেন আরশের উপরে তিনি সমাসীন হলেন এ তো সরাসরি সাতটি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ আমাদেরকে সংবাদ দিলেন যে তিনি সর্বত্র বিরাজমান নন তিনি সবকিছুর মাঝে লুকায়িত নন তিনি মোমেনের অন্তরে নন বরং তিনি হচ্ছেন তার মহান সৃষ্টি আরশে আজিম সেই আরশে আজিমের উপরে এছাড়া ইশারা ইঙ্গিতে শত শত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তিনি নিচে নন তিনি সর্বত্র নন তিনি হচ্ছেন উপরে আর আজিমের উপরে যেমনটি আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনুল করিমের কিছু কিছু আয়াতি কারিমের ভিতরে অলু শব্দ ব্যবহার করে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যেমন তিনি বলেছেন সুরা আলার মধ্যে সাব্যহেসমা রব্বিকাল আলা হ্যাঁ নবী আপনি পবিত্রতা ঘোষণা করেন আপনার ওই রবের যিনি রয়েছেন আল আলা উপরের দিকে সু উচ্ছে ঠিক একইভাবে আল্লাহ সুবাহনতালা কোন কোন আয়াতে কারিমের ভিতরে ফক শব্দ ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে তিনি হচ্ছেন উপরে যেমন এসেছে সুরা আর নাহালের ভিতরে আল্লাহ সুবাহনতালা বলতেছেন খাফুন আর আব্বাহুম মেন ফাউকিহিম যে ফেরেস্তাকুল তারা তাদের উপরে অবস্থিত তাদের যে রব রয়েছে সেই রবের ভয় করে ঠিক একইভাবে আল্লাহ সুবাহানহতালা কিছু কিছু আয়াতে কারিমার বিতারে নজল শব্দ ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় এ কথার মানি হোসেন আল্লাহ সুবাহতাল্লাহ হোসেন উপরে এবং সেখান থেকে নিচের দিকে কোনো কিছু অবতীর্ণ হয় যেমন আল্লাহ সুবাহতাল্লাহ সুরা কাদরের বিদারে বলতেছেন ইন্না আনজালনা হুফিলা ইলাতুল কাদর নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি অর্থাৎ উপর থেকে নিচের দিকে আমি প্রেরণ করেছি লাইলাতুল কাদর কাদরের রাত ঠিক একইভাবে সুরা গাফের ভিতরে আল্লাহ সুবাহান হুয়া তালা আর সাউদ শব্দ ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহর জমিনে যে সমস্ত পবিত্র কথা বলা হয় যে সমস্ত জেকের আজকার তসবি তাহলিল পড়া হয় এগুলো উপরের দিকে অর্থাৎ তার দিকে এর মানে আল্লাহ সুবাহ তালা উপরে তার দিকে প্রত্যাবর্তন করে যেমন আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন ইলাই হেয়াস আদুল কালিমুত্তয়ব যে রব্বুল আলমিনের দিকে আরোহণ করতে থাকে প্রত্যাবর্তন করতে থাকে উপরের দিকে যেতে থাকে দুনিয়াতে বলা পবিত্র কথাগুলো জেকের আজকার তসবি তাহলিলগুলো ঠিক একইভাবে আল্লাহ সুবাহ কোন কোন আয়াতের ভিতরে মানফি সামা বলে যে আসমানে যিনি রয়েছেন এ কথা বলে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ সুবাহন তালা নিচে নন সর্বত্র নন বরং তিনি হচ্ছেন আসমানে আর সে আজিমের উপরে যেমনটি আল্লাহ সুবাহ তাল্লাহ সুরা মুলকের ভিতরে বলতেছেন আমিন তুম্মান ফিসামা তোমরা কি নিশ্চিত হয়ে গেছো তার পাকড়াওয়ের ব্যাপারে যিনি রয়েছেন আসমানি আইয়াকসিবাবি কুমুল আর্দা এ ধরনের আয়াতগুলো দিয়ে ইশারা ইঙ্গিতে আল্লাহ সুবাহানতালা আমাদেরকে বুঝিয়েছেন যে তিনি আল্লাহ সুবাহানতালা সর্বত্র বিরাজমান নন তিনি কারো মাঝে লুকানো নন তিনি মমিনের অন্তরে লুকায়িত নন বরং তিনি সত্যগতভাবে হচ্ছেন আর সে আজিমের উপরে ঠিক একইভাবে আমরা যদি নবী করিম সাল্লাহ আলাইস্লামের হাদিসগুলো পর্যালোচনা করি তাহলে দেখব সেখান থেকেও প্রমাণিত হয় যে আল্লাহ সুবাহানতালা তার মহান সৃষ্টি আর সে আজিমের উপরে যেমনটি আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম সেজদার মাঝে যে তাসবি পড়ে বলতেন সুবাহান রব্বিয়াল আলা অর্থাৎ বান্দা মাটিতে মাথা নত করে বলতেছে পবিত্রতা ঘোষণা করতেছি আমি ওই সত্তার ওই রবের যিনি হচ্ছেন আল আলা সু উচ্চে ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজে লক্ষ সাহাবাদের উপস্থিতিতে যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আলবাল্লাহ লাগতো আমি কি পৌঁছায়ছি আলা হালবার লাগতো আমি কি পৌঁছাতে পেরেছি আলা হালবার লাগতো আমি কি আল্লাহ রেসালাতকে তোমাদের কাছে পৌঁছেছি তখন তারা সবাই বলেছিল বালা ইয়া রসুল্লাহ অবশ্যই পৌঁছায়ছেন তখন আল্লাহ নবী সাল্লাহ বলতেছিলেন আল্লাহ মাসহাদ ইউশিরু ইলাসমা বি আসবাহি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহান হুয়া তালাকে ইঙ্গিত করে অর্থাৎ আসমানের দিকে তার আঙ্গুলিকে ইঙ্গিত করে তিনি বলতেছিলেন আল্লাহ মাসাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকে উপস্থিত জনতা বলতেছে যে আমি তোমার রেসালাতের দায়িত্ব তাদের কাছে যথাযথভাবে পৌঁছাই ঠিক একইভাবে নবী করিম সাল্লাহ আলাইস্লামের প্রসিদ্ধ সাহাবি মোয়াবিয়া ইবনু হাকাম আসুলামি রাজি আল্লাহ আনহু তিনি যখন তার দাসীকে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সামনে উপস্থিত করেছিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন হে দাসী তুমি কি বলতে পারবে আইন আল্লাহ আল্লাহ সুবাহন তালা কোথায় তখন দাসী এক বাক্যে উত্তর দিয়েছিল ফিসামা আল্লাহ সুবাহান হুয়া তালা হোসেন আসমানে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন মান আনা আমি কে বলতে পারবে তখন ওই দাসী উত্তর দিয়েছিল আন্তা রসুল্লাহ আপনি হোসেন আল্লাহ রসুল তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে সার্টিফাই করেছিলেন এবং মোয়াবিয়া ইবনু হাকাম আসসালামি রাদি আল্লাহনুকে বলেছিলেন আতিক আহাফা ইন্নাহা ওমিনা এই দুই প্রশ্নের জবাব যথাযথ পেয়ে আল্লাহ নবী বলছিলেন সে তো ইমানদার তাকে তুমি আজাদ করে দাও ঠিক একইভাবে আমরা যদি আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে একজন ব্যক্তি যে ধর্মের লোকই হন না কেন সে যখন তার রবের তার মনিবের তার মাবুদের দ্বারস্থ হয় তখন সে মনের অজান্তি তার হাত দুইখানা সবসময় আমরা দেখব যে উপরের দিকেই তুলে ধরে কখনোই ডানে কখনোই বামে বা সামনে বা পিছে কোনো দিকে সে তার হাতকে বর্ধিত করে না বরং তার হাতকে উপরের দিকে তুলে ধরেই সে ভগবান বলে তার মনিবকে ডাকুক আর আল্লাহ বলে তার মনিবকে ডাকুক অথবা ভিন্ন কোনো নামে সে তার মনিবকে ডাকুক তার মাবুদকে ডাকুক দেখা যায় যে তার মনের অজান্তেই তার হাতগুলো উপরের দিকেই চলে যায় এ কথা দিয়ে বোঝা যায় যে প্রত্যেকটি মাখলুকাতের স্রষ্টা মহান আল্লাহ সোহান তালা হোসেন আসমানে আর সে আজিমের উপরে ঠিক একইভাবে আরেকটি বিষয় যদি আমরা পর্যালোচনা করি একটু চিন্তা করি যে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম মেয়েরাজে গিয়েছিলেন এই মেয়েরাজকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান কখনোই পূর্ণ হবে না সে ইমানদার হতে পারে না তো আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে কেন গিয়েছিলেন আল্লাহ সুবাহতাল্লাহ যদি সর্বত্রই বিরাজমান হবেন আল্লাহ সুবাহতাল্লাহ যদি সকল কিছুর মাঝেই লুকানো হবেন আল্লাহ সুবাহতাল্লাহ যদি ইমানদারের অন্তরের মধ্যেই অবস্থান করেন তাহলে এই মেয়েরাজে যাওয়ার অর্থ কি হতে পারে সত্যি কি তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম উর্দাকাশ ভ্রমণে গিয়েছিলেন এটা কি তাহলে আমরা প্রকৃতার্থে বিশ্বাস করি যদি মনে করি যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে মেহরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কার কাছে গিয়েছিলেন কেন গিয়েছিলেন সেই ঊর্ধ্বাগমনের কি বা অর্থ হতে পারে জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে একদা আবু মতি আল হাকাম ইবনে আবদুল্লাহ আল বলখি রাহেমাহুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন হে ইমাম আপনাকে যদি বলা হয় অমুক ব্যক্তি সম্পর্কে যে বলে লা আদ্রি রব্বি ফিসামা আউফিল আর্থ আমি জানি না যে আমার রব কোথায় আসমানে না জমিনে এমন ব্যক্তির এমন প্রশ্নের জবাবে আপনি কি বলবেন তখন ইমাম আবু রহমতুল্লাহ তার একথার উত্তর বলেছিলেন ফাকাত কাফারা নিঃসন্দেহে সে কুফরি করল এরপরে এপনি বালখি বললেন যে হে ইমাম সে যদি আর্শকে স্বীকার করেই নেয় যে আল্লাহ আর্শে আজিমের উপরে রয়েছেন কিন্তু এরপরে যদি সে বলে লা আদ্রি আল আরশু ফিসামা আও ফিল আর্দ আমি জানি না যে আল্লাহ সেই আরশ কোথায় আসমানে না জমিনে তখন তার সম্পর্কে কি বলবেন তখন ইমাম আবু হানিফ রাহমাহুল্লাহ বলছিলেন ইদা আঙ্কারা যদি সত্যিকার অর্থে সে আরশকে অস্বীকার করে যেটা কোরআন এবং সহি সুন্না দ্বারা প্রমাণিত ফাকাত কাফারা সে যেন দ্বিতীয়বার আবার আর একটি কুফরি করলো কারণ সে আল্লাহর আর্শ নামক যে একটি মাখলুক রয়েছে সেই মাখলুকাতের অস্তিত্বকে সে অস্বীকার করলো যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি রয়েছেন সাত আসমানের উপরে কুর্সি কুর্সির উপরে পানি পানির উপরে আরশে আজিম আর সেই আরশে আজিমের উপরে তবে আল্লাহ সুবাহান দৃষ্টিগতভাবে শ্রবণগতভাবে এবং একই সাথে জ্ঞানের ভিত্তিতে তিনি রয়েছেন সর্বত্র তিনি রয়েছেন সবকিছুর মধ্যে অর্থাৎ আল্লাহর দৃষ্টি রয়েছে সর্বত্র সব জায়গায় আল্লাহর শ্রবণ রয়েছে সর্বত্র সব জায়গায় ঠিক একইভাবে আল্লাহর জ্ঞান রয়েছে আল্লাহর ক্ষমতা রয়েছে সর্বত্র সব জায়গায় আর একথাই আল্লাহ সুবাহনতালা সুরা হাদিদের মাধ্যমে বোঝাতে চেয়েছেন ওয়াহুয়া মাহকুম আইনামা কুন্তুম আল্লাহ বিমা তা আমালুনা বাসির তিনি তোমাদের সাথে যেখানেই তোমরা থাকো না কেন এরপরে আল্লাহ বলছেন আল্লাহ বিমা তা আমালুনা বাসির এখানে আল্লাহ বাসির আল্লাহ দৃষ্টির বিবেচনায় তিনি আমাদের সাথে সর্বত্র সব জায়গায় এটা বোঝানোর জন্যই বাসির নামক তিনি সেফাতকে এখানে ব্যবহার করেছেন ঠিক একইভাবে আল্লাহ সুবাহ তালা সুরা কফের ভিতরে বলতেছেন নাহন আকরাবু ইলাইহিমেন হাবলিল অরিদ ইদ ইয়াতালাক্কাল মুতালাক্তিয়ানে আনিল ইয়ামিন ওয়ানি শিমালে কাঈদ যে আল্লাহ সুবাহান হুয়া তালা বান্দার শাহরগের থেকেও নিকটে কোন অবস্থাতে আল্লাহ বান্দার শাহরগের থেকেও নিকটে আল্লাহ সেই কারিনা বা সেই ইঙ্গিত দিয়ে বুঝাতে চেয়েছেন ইজিয়া তালাক্কাল মুতালাক্তিয়ানে অর্থাৎ কেরামন কাতিবিন নামে যে সম্মানিত দুইজন ফেরেস্তা রয়েছেন যারা বান্দার আমল নামা লিপিবদ্ধ করেন সেই বান্দার শাহরগের কাছাকাছি অবস্থানের মধ্য দিয়ে আল্লাহ সুবাহনতালা জ্ঞানগতভাবে বান্দার শাহরগের কাছে ঠিক একইভাবে সুরাতুল আনামের ভিতরে আল্লাহ সুবাহান হুয়া তালা যে কথা বলেছেন ওহু আল্লাহ হুফিসামা ওয়াতে ওয়াফিল আর্দে ইয়া আলামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়া আলামু মা তাকসিবুন আল্লাহ সুবাহান হুয়া তালা রয়েছেন আসমানে আল্লাহ সুবাহান তালা রয়েছেন জমিনে কিভাবে রয়েছেন আল্লাহ আসমানে কিভাবে জমিনে আল্লাহ সে কথাই বুঝাতে চেয়েছেন এলেম নামক সেফাত ব্যবহার করে ইয়া আলামু রাকুম তিনি জানেন তোমাদের গোপন তথ্য ওয়া আলামু জাহরাকুম তিনি জানেন তোমাদের প্রকাশ্য খবর তিনি রাখেন ওয়া আলামু মা তাকসিবুন তোমরা কি করছো কি অর্জন করতেছো এ সম্পর্কেও তিনি জানেন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুমানতাল্লাহ তার জ্ঞানের সেফাতকে ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তিনি যে আমাদের সাথে জমিনে রয়েছেন বা জমিনে তিনি অবস্থান করতেছেন সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জ্ঞানগতভাবে তিনি জমিনে অবস্থান করতেছেন যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হলো যে আল্লাহ সুবাহানতালা সর্বত্র নন আল্লাহ সুবাহান হাতালা সব কিছুর মাঝে লুকানো নন আল্লাহ সর্বত্র বিরাজমান নন কিংবা আল্লাহ সুবাহানতালা ইমানদারের অন্তরের মাঝে লুকানো নন বরং সত্তাগতভাবে অস্তিত্বগতভাবে আল্লাহ সুবাহান অবস্থান করতেছেন তার মহান সৃষ্টি আরশে আজিমের উপরে আসুন আমরা আল্লাহ সুবাহতালার অবস্থান সম্পর্কে বিশুদ্ধ বিশ্বাস বিশুদ্ধ আকিদা ধারণ করি এবং এই আকিদা আমরা প্রচার করার চেষ্টা করি যাতে করে আমরা বিশুদ্ধ ইমান নিয়ে আল্লাহ সুবাহান হুয়া তালার সাথে সাক্ষাৎ করতে পারি আমিন ও আখের দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাল্লাহ ওয়াসাল্লামা আলা নবীনা মোহাম্মদ ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين